কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সালাত কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভির নিয়মিত প্রোগ্রাম উত্তাহিদ এর ধারাবাহিক দর্শে আজকে আমরা আটত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যেটি আমাদের সমাজে অহরহ রয়েছে এবং এ অপকর্মে বা এ অন্যায়ে লিপ্ত হওয়ার মাধ্যমে একজন মানুষ খুব সহজেই তার ইমানকেও হারিয়ে ফেলে পক্ষান্তরে আমরা সে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করি না এবং ভালোভাবে গুরুত্ব দেই না যে বিষয়টি ছিল জ্যোতিষী বা রাশিবিদ বা গণক পাঞ্জিয়ার তাদের কাছে ধর্ণা দেওয়া প্রসঙ্গে সে বিষয়টি সম্পর্কে আমরা সাহি হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি কোনো ব্যক্তি যদি জ্যোতিষী বা রাশিবিদ বা যারা দাবি করে থাকে নিজেকে জ্যোতিষী বলুক আর নাই বলুক রাশিবিদ বলুক আর নাই বলুক যারা দাবি করে যে তিনি ভবিষ্যতের খবর দিতে পারেন বা তিনি অদৃশ্যের খবর রাখেন তিনি কোনো পীর সাহেবেই হন আর কোনো অলিয়া উলিয়াই হন আর কোনো মসজিদের ইমাম বা খতিবেই হন আর কোনো পেশাজীবী রাশিবিদ বা জ্যোতিষী হন না কেন এমন ব্যক্তির কাছে যদি কেউ যায় এবং কোনো জিজ্ঞাসা করে জিজ্ঞাসার উত্তর সঠিক বলে গ্রহণ করে নেয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যে ব্যক্তি শুধু যাবে জিজ্ঞাসা করবে উত্তর সঠিক মনে করুক আর নাই করুক তাহলে তার চল্লিশ দিনের সালাত আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন না আর যে ব্যক্তি যাবে জিজ্ঞাসা করবে এবং তার উত্তরটাকে সঠিক বলে গ্রহণ করে নিবে আল্লাহ রাসুল সাল্লাম তার ব্যাপারে বললেন ফকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদিন সাল্লাহ আলী হোসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে কোরআন সে যেন কোরআনের প্রতি কাফের হয়ে যায় এর কারণ কোরআন ঘোষণা দিচ্ছে যে একমাত্র গায়েবের বিষয়ের মালিক হলেন আল্লাহ সুবাহানা হুয়া ভবিষ্যতের সব কিছুর মালিক ভবিষ্যতের সব কিছুর খবর একমাত্র রয়েছে একজনের কাছে তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়া স্বয়ং সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও কোনো গায়েবের মালিক নন যেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের আয়াত দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঘোষণা দিয়ে দেওয়াচ্ছেন শুধু আল্লাহ রাবুল্লাহ আলমিন ওহির মাধ্যমে যে গায়েবগুলি জানাইয়াছেন সেগুলি তিনি জানেন ওহির মাধ্যমে যে ভবিষ্যতের খবর দিয়েছেন সেগুলি শুধু জানেন এমনি তিনি ব্যক্তি হিসাবে কোনো গায়েব বা ওহি ভবিষ্যতের খবর এগুলি তিনি জানেন না সব কিছু জানেন একমাত্র আল্লাহ সুবাহান এটা জানার পরেও কোনো ব্যক্তি যদি সেই জ্যোতিষী বা গণক বা কোনো পীর সাহেব বা কোনো ব্যক্তি এর কাছে গিয়ে আশ্রয় নেয় এবং ভবিষ্যতের খবর গায়েবের খবর জানার জন্য কিছু জিজ্ঞাসা করে ও তার উত্তরকে সঠিক বলেই মনে করে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যে আসলে এ ব্যক্তি কোরআনের প্রতি বিশ্বাসী নয় এ ব্যক্তি কোরআনের প্রতি ইমান আনেনি যদি আনত তাহলে সেইগুলিতে কখনো যেত না প্রিয় বন্ধুরা তাই বিষয়টি খুবই জটিল অনুরূপভাবে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তিনি আরও কিছু বর্ণনা দিচ্ছেন নুজুম মা আরা খালাক আব্বাস এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন যারা কাগজ কলমে কিছু বিভিন্ন আলিবা বা ইত্যাদি অক্ষরের মান দিয়ে বা সেটা এবিসিডি হোক অথবা কখ দিয়েই হোক বা আলিব্বা দিয়েই হোক এগুলি কাগজ কলমে লিখবে আর আকাশের তারকাগুলিকে দেখবে দেখে একটা গণনা করে মানুষের তথ্য দিবে যে আপনার ভবিষ্যতে এই ঘটবে আপনার ভবিষ্যতে এই রয়েছে ইত্যাদি ইত্যাদি যে এই যে ব্যক্তিগুলি এই কাজ করবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলছেন মা আরা মান ফাআলা যালিকা লাহু ইনদাল্লাহি মিন খালাক আমি মনে করি যে এই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আখেরাতে কোনো রকমের প্রতিদান কোনো শান্তি তার জন্য নেই কারণ আখেরাতে তার জন্য শুধু শাস্তি আর শাস্তি কারণ এ অপকর্মে লিপ্ত হওয়ার কারণে তার তাওহিদ তার ইমান বাতিল হয়ে গেছে প্রিয় বন্ধুরা তাই এই অধ্যায় থেকে আমরা বেশ কতগুলি বিষয়ে জানলাম প্রথম বিষয়ে জানলাম যে ব্যক্তি দাবি করবে যে সে ভবিষ্যতের খবর জানে অদৃশ্যের খবর জানে এ ধরনের যে দাবি করবে সে ব্যক্তি কখনো মমিন হতে পারে না বা তাওহেদে বিশ্বাসী সে কখনো থাকতে পারে না দ্বিতীয় যে ব্যক্তি এই ধরনের ব্যক্তির কথাগুলিকে বিশ্বাস করে সেও কখনো মমিন থাকতে পারে না যতই সে সলাদ সিয়াম আদায় করুক না কেন কারণ তার ইমান নষ্ট হয়ে গেছে তাওহিদ তার মাঝে নেই আল্লাহর প্রতি সে এগুলির মালিক একমাত্র আল্লাহ রবাহ আলমিন এটা সে বিশ্বাস না আর বিশ্বাস এখন তার বিশ্বাস হলো আল্লাহ যেমন জানেন জ্যোতিষীও তেমন জানেন আল্লাহ যেমন জানেন রাশিবিদও তেমন জানেন এ হলো তার বিশ্বাস অতএব সে ব্যক্তির ইমান বা হেদ তার আর নেই অনুরূপভাবে আমরা জানলাম আরও সে কুলক্ষণ যারা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কুলক্ষণ নির্ধারণ করে থাকে নিজের জীবনের অশোভনীয় বিষয়গুলিকে মনে করে থাকে যে এই ঘটলে এই অশোভনীয় হবে এই ঘটলে এই কুলক্ষণ হবে এই ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি ইত্যাদি এই নেগেটিভ সাইডগুলি যে মনে করে থাকে এবং যার জন্য মনে করা হয় সেটাও ইসলামের কখনো নিয়ম নয় কারণ কল্যাণ অকল্যাণের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহান হতালা তিনি যদি ইচ্ছা করেন আমাকে কল্যাণ দিতে আমার সামনে দিয়ে যদি কাক উড়ে যায় তবু কোনো যায় আসে না তিনি যদি ইচ্ছা করেন আমাকে কল্যাণ দিতে আমার সামনে যদি একটা দুর্ঘটনা ঘটে তবু কোনো যায় আসে না আবার তিনি যদি আমাকে কল্যাণ না দিতে চান আমার সামনে কাক না ওড়ালেও আমি কল্যাণ পাবো না আমার সামনে কোনো দুর্ঘটনা না ঘটলেও খুব ভালো পরিবেশে থাকলেও আমি কল্যাণ পাবো না যদি তিনি কল্যাণ আমাকে না দেন এ বিষয়ে আমরা একটি অধ্যায়ে স্বতন্ত্রভাবে ওই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা আসবে ইনশা আল্লাহ অনুরূপভাবে আমরা আরও জানলাম যে জাদু করে এবং যার জন্য জাদু করা হয় উভয়ই ইসলামের মধ্যে নয় কারণ উভয় শেরকে আকবার বড় শেরকে লিপ্ত হয়ে যাওয়ার কারণে তাদের ইমান ইসলাম বাতিল হয়ে যায় অনুরূপভাবে আরও একটি জানলাম আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুর বক্তব্যের আলোকে যে ব্যক্তি বিভিন্ন রকমের গণনা করে এবং তারকা দেখে মানুষের ভবিষ্যৎ ও অদৃশ্যের খোঁজখবর তথ্য দিয়ে থাকে সে ব্যক্তিরও আখেরাতে তার জন্য কোনো কল্যাণ নেই যদি সে মৃত্যুর পূর্বে এগুলি থেকে তৌবা পূর্ণভাবে না করতে পারে আমরা এরপরে যাচ্ছি দ্বিতীয় আরেকটি অধ্যায়ে যে অধ্যায়টিও আমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা জাদু সম্পর্কে জানলাম যে জাদু ইসলামে সেটাকে হারাম করে দেওয়া হয়েছে এর কারণ হলো জাদুর মাধ্যমে মানুষ শেরকে লিপ্ত হয় জাদুর কারণে মানুষ তার ইমানকে হারিয়ে ফেলে এই জন্য ইসলামে সে জাদু হারাম কিন্তু জাদু এর বাস্তবতা রয়েছে যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি এমন জাদুকর নারীদের থেকে যারা গিরো দিয়ে দিয়ে জাদু করে থাকে তাদের এই জাদুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়া শিক্ষা দিয়েছেন মানে কি মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই জাদুর বাস্তবতা রয়েছে জাদু হয় কিন্তু সেটা হয় আবার আল্লাহ সুবাহানা হুয়া অনুমতির বাইরে নয় এই জাদু দিয়েও আবার কেউ কাউকে কষ্ট বা কাউকে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেক্ষেত্রে অনুমতি না থাকে প্রিয় বন্ধুরা অতএব জাদু যেহেতু তার বাস্তবতা রয়েছে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাকে জাদু করা হয়েছে তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন পরিশেষে যেটি সহি বুখারি এবং মুসলিম ইত্যাদি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন বিছানায় এভাবে শুয়ে রয়েছেন হঠাৎ দুজন ফেরস্তা আসলেন তিনি ঘোম ও জাগ্রত এর মাধ্যম অবস্থায় রয়েছেন তন্দাচ্ছন্ন অবস্থায় রয়েছেন দুজন ফেরেস্তা আসলেন আসে একজন পায়ের দিকে বসলেন আরেকজন মাথার দিকে বসলেন বসে তারা দুজনেই বলা বলি শুরু করলেন যে কি ব্যাপার এনার কি হয়েছে আরেকজন জবাব দিলেন বললেন যে ইনাকে জাদু করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছে তিনি জাদুগ্রস্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন করেছিল সেটা সেই ইসলামের জাতশত্রু কেমত পর্যন্ত শত্রু থাকবে সবচেয়ে বড় শত্রু হলো ইয়াহুদ সমাজে আমাদের এখনও সেই জাদু চর্চা রয়েছে শয়তানের চক্রান্তে সেগুলি থাকবে সেগুলি কখনো বন্ধ হবে না কখনো কমবে কখনো বাড়বে কিন্তু আমি যদি জাদুগ্রস্ত হয়ে যাই আমাকে কেউ যদি জাদু করে ফেলে আল্লাহ না করুক তাহলে আমার জাদু থেকে মুক্ত হওয়ার উপায় কি আমি কি আরেক জাদুকর নিয়ে আসে জাদু থেকে বাঁচার চেষ্টা করব নাকি করব আমি এ বিষয়টাই নিয়ে আমরা আজকের এ দর্শে আলোচনা করব লেখক রাহমহল্লা তিনি অধ্যায় পেতেছেন বাবু মা যা আ ফিনুসরা জাদু মুক্ত হওয়ার প্রসঙ্গে এ অধ্যায় কিভাবে আমি জাদু মুক্ত হব আমাকে জাদু করা হলে বা কাউকে জাদু করা হলে তাকে জাদু মুক্ত কিভাবে করব। নুসরা শব্দের অর্থ হল হাল্লু শেহরে আনিল মাসহুর যাকে জাদু করা হয়েছে তাকে জাদু থেকে মুক্ত করা এটাকে বলা হয় নুসরা আরবি ভাষায় প্রথমে হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি জাবির উবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালুমাহতে তিনি বলছেন যে আল্লাহ রাসুল সাল্লাহামকে সাল্লামকে জিজ্ঞাসা করা হলো নসরা সম্পর্কে অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফকা আলাহি আমিন আমালি শয়তান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা হলো শয়তানের কাজ শয়তানের কাজ বলতে একটু বুঝতে হবে আমাদেরকে জাহেলি যুগের নিয়ম ছিল কোনো ব্যক্তিকে যদি জাদু করা হতো তাহলে এই ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার জন্য আরেক জাদুকরের তারা আশ্রয় নিয়ে এই ব্যক্তির জাদু চিকিৎসা করত এটা ছিল তাদের সমাজের প্রচলন তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এ ধরনের জাদু মুক্ত করার নিয়ম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে হিয়া মিনা আম আলী শেতান এটা হলো শয়তানের কাজ প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك হজ ইসলামের পঞ্চম স্তম্ভ শরীয়তের পরিভাষায় হজ বলা হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর ঘর বাইতুল্লাহের কি পদ্ধতিতে কি অবস্থায় আল্লাহ নবীর তরিকায় হজ করে মিকাত থেকে হেরাম বাঁধা আরাফার ময়দানে অবস্থান করা হারামে ফরজ করা এবং মারোয়ার মাঝখানে ছাই করা কাঙ্কর নিক্ষেপ করা কুরবানি করা হজের সময়ের যে ব্যয় এটা যেন হালাল কি উদ্দেশ্যে যে সঠিকভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহর জন্য এখলাসের সাথে যে হজ করলো তাহলে পূর্বের সব অপরাধগুলিকে যেন মোচন করে দেয় এই হজ কাকে রাজি করার জানুন হাজের তরিকা এবং আমল দেখুন আমাদের অনুষ্ঠান হাজের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় مشفق আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুরা জাদু একটা হারাম জাদু একটি শেরকি কাজ কুফরি কাজ কিন্তু কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয় এখন এ ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার জন্য আমরা কি পন্থা অবলম্বন করব। জাদু থেকে মুক্ত করার জন্য কি আমরা আরেক জাদুকরের আশ্রয় নিয়ে সে জাদু থেকে মুক্ত করার চেষ্টা করব না কি করবো এ প্রসঙ্গে হলো আমাদের এ অধ্যায় লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আফিন নুসরাতি নুসরা শব্দের অর্থ হল হাল্লু শেহরে আনিল মাসহুর যাকে জাদু করা হয়েছে তাকে জাদু থেকে মুক্ত করা এটাকে বলা হয় নুসরা আরবি ভাষায় প্রথমে হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি জাবির উবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালুমাহতে তিনি বলছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো নুসরা সম্পর্কে অর্থাৎ জাদু গ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফকা আলাহি আমিন আমালি শয়তান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা হলো শয়তানের কাজ শয়তানের কাজ বলতে একটু বুঝতে হবে আমাদেরকে জাহেলি যুগের নিয়ম ছিল কোনো ব্যক্তিকে যদি জাদু করা হতো তাহলে এই ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার জন্য আরেক জাদুকরের তারা আশ্রয় নিয়ে এ ব্যক্তির জাদু চিকিৎসা করত এটা ছিল তাদের সমাজের প্রচলন তাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এ ধরনের মুক্ত করার নিয়ম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে হিয়া মিনা আম আলী শয়তান এটা হলো শয়তানের কাজ অর্থাৎ জাদুগ্রস্তকে জাদু দিয়ে মুক্ত করা এটা হলো শয়তানি কাজ এমাম এবনুল কাইম রাহেমহল্লা তিনি এ প্রসঙ্গে একটি সুন্দর তিনি বক্তব্য বা সুন্দর একটি তিনি সমাধান দিয়েছেন তিনি বলছেন যে হাল্লু সেহরি আনিল মাসহুর ওয়াহিয়া নওয়ান জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করা দুই পথে হতে পারে দুই পদ্ধতিতে হতে পারে এক পদ্ধতি হলো হাল্লুন বেসেহরিম মেসলিহি যে ধরনের জাদু তাকে করা হয়েছে সেই রকম পদ্ধতিতে জাদুকরের মাধ্যমে তাকে জাদু থেকে মুক্ত করা এটা হলো এক পদ্ধতি হো আল্লা দিমিন আমালি শয়তান বলছেন যে এটাই হলো আল্লাহ রসুল সাল্লাম যে বলেছেন যে শয়তানের কাজ এটা হলো এটাই অর্থাৎ কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার জন্য আরেক জাদুকর ওই কুফরি কি জাদুকরের কাছে গিয়ে তার চিকিৎসা নেওয়া এটা হলো শয়তানি কাজ এটা কখনো জায়েজ নয় জাদুগ্রস্ত হলেও তার জন্য চিকিৎসা রয়েছে ইসলামে বিধান রয়েছে কিন্তু এজন্য আবার আমি জাদুঘরের কাছে গিয়ে ধর্ণা দিব এবং একই অপরাধে লিপ্ত হব তিনি বলছেন যে এটা হলো নিষিদ্ধ ইসলামে দ্বিতীয় পদ্ধতি হলো এই আন্নসরা বীর রুকিয়া ও তাউজাত ওয়াল আদবিয়া ও দাওয়াত মুবাহা ফাহাদা ইজুন কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার জন্য যে সমস্ত শরীয়তসম্মত পদ্ধতি রয়েছে শরীয়তসম্মত ঝাড়ফুঁক যেটা কোরআন এর বিভিন্ন সুরা দিয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে বর্ণিত সহিহাদিসের যেগুলি দোয়া রয়েছে সেগুলির মাধ্যমে তাহলে কোনো অসুবিধা নেই যদি বিভিন্ন রকমের ঔষধ চিকিৎসার মাধ্যমে তবে চিকিৎসা বলতে আমরা আগেই বলেছি সেগুলি চিকিৎসা যেন তাবিজ কবজের চিকিৎসা না হয় বিভিন্ন ঔষধ সেগুলি খাওয়া বা ঔষধ পান করা ঔষধ ব্যবহার করা ইত্যাদির মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে অসুবিধা নেই অনরভাবে ওয়া দাওয়াত আল মুবাহা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আরও যে সমস্ত দোয়া যেগুলি করা যায় শরীয়তসম্মত সেই দোয়াগুলি পাঠ করার মাধ্যমে যদি জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করা যায় সেটি কোনো অসুবিধা নেই সেটা জায়েজ রয়েছে আমরা বলবো শুধু জায়েজ নয় বরং যারা এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তিকে শরীয়তসম্মত পদ্ধতিতে জাদুতে লিপ্ত হয়ে নয় কোনো জিন টিন ভূতের আশ্রয় নিয়ে নয় শয়তানের আশ্রয় নিয়ে নয় বরং কোরআন ও হাদিসের আলোকে দোয়া পাঠ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করার সম্ভব রয়েছে বা কারো পক্ষে জানা থাকে তার জন্য বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া দরকার কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই লাজলিমুহু কখনো একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা উহু একজন মুসলমান আরেকজন মুসলমানকে তিরস্কার করতে পারে না হেউ করতে পারে না ওয়ালা উহু আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়ালা উহু একজন মুসলমানকে যদি আমি দেখি যে সে বিপদগ্রস্ত আমি তাকে বিপদে ফেলে রাখবো এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে না আল্লাহ আকবর কি ইসলামের বিধান কিন্তু বড় আফসোসের সাথেই বলতে হয় আজকে আমরা উল্টা হয়ে গেছি কেউ যদি বিপদগ্রস্ত না হয় তাকে কেমন একটু বিপদে ফেলা যায় এই চিন্তাটাই আজকে আমাদের বেশি আমার চোখের সামনে যদি কেউ ভালো করে চলতে পারে সুন্দর মোটামুটি তার দিনকাল ভালো চলছে কিভাবে তাকে আমি একটু গর্তে ফেলবো এই চিন্তাটাই হয়ে যায় আমার বেশি আজকে আমাদের মুসলমানদের এই উল্টা চিন্তা উল্টা মানসিকতা আমাদের শুরু হয়ে গেছে অথচ ইসলাম বলতেছে আল মুসলিমু লাই ইসলিমুহু একজন মুসলিম আরেকজন মুসলিম তার ভাই ভাই হিসাবে সে যদি কোনো বিপদগ্রস্ত হয় তাকে কখনো বিপদে ফেলে রাখা এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না মুসলমানের দায়িত্ব হলো তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে বিপদ থেকে মুক্ত করতে হবে অতএব এই দৃষ্টিকোণ থেকে এই হাদিস সহি মুসলিমের হাদিস আমরা এই হাদিসের আলোকে তাহলে বলবো যে কেউ যদি জাদুগ্রস্ত হয় তাহলে আমাদের যদি কারো জানা থাকে বা নিয়ম জানি আমরা তাহলে আমাদের উচিত হলো কর্তব্য হলো সেই ব্যক্তিকে জাদুগ্রস্ত থেকে মুক্ত করা জাদু থেকে মুক্ত করা আর সেই পদ্ধতি অবশ্যই হতে হবে শরীয়তসম্মত পদ্ধতিতে যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও জাদুগ্রস্ত হয়েছিলেন এবং সেই জাদু থেকে মুক্ত করা হয়েছে সেটা কোনো জাদুকরের কাছে গিয়ে নয় বরং সেটি হলো কোরআনের আয়াত তেলাহাতের মাধ্যমে কোরআনের সুরার ঝারফুকের মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি জাদুমুক্ত হয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জাদুমুক্ত করেছেন তাই এই শরীয়তসম্মত পদ্ধতি অনুযায়ী আমরাও কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হলে তাকে সেভাবে জাদু থেকে মুক্ত করার আমরা চেষ্টা করব কারণ শয়তান এখানে একটি বড় ধরনের সে খেল খেলে প্রথম ব্যক্তি যখন কাউকে জাদু করা হয় সেটা কিন্তু বিপদে পড়ে সে জাদু করে না সেটা হিংসা বিদ্বেষের আক্রোশমূলকভাবে জাদু করে কিন্তু যে ব্যক্তি জাদুগ্রস্ত হয় সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির পরিবার তারা কিন্তু জাদু থেকে মুক্ত হওয়ার জন্য অস্থির হয়ে যায় খুঁজে বেড়ায় সব দিকে কিভাবে আমরা এই জাদু থেকে মুক্ত হতে পারবো শয়তান এইখানে সুযোগ নিয়ে নেয় যে তাহলে তাদেরকে বিভিন্ন রকমের কলাকৌশল বিভিন্ন রকমের পথ তাদের সামনে তুলে ধরে যে তুমি জাদু থেকে মুক্ত হতে চাও তাহলে যাইতে হবে ওই কবিরাজের কাছে যাইতে হবে ওই জ্যোতিষীর কাছে যেতে হবে অমুক গণকের কাছে যেতে হবে অমুক কালীর থানে যেতে হবে অমুক প্রতিমার ইসে সেখানে গিয়ে এই করতে হবে সেই করতে হবে এই ধরনের অর্থাৎ শয়তান এই সুযোগটি নিয়ে সে মানুষকে আরও শেরকের মধ্যে লিপ্ত করার চেষ্টা করে প্রিয় বন্ধুরা তাই আসুন যেহেতু জাদু এর বাস্তবতা রয়েছে সেটি ঘটতে পারে আমাদের জীবনেও কিন্তু ঘটলে আমরা সেই জাদু থেকে মুক্ত হওয়ার জন্য জাদু থেকে বাঁচার জন্য আমরা যেন আবার শয়তানের চক্রান্তে পরে শেরকি লিপ্ত না হই সে বিষয়টি আমাদেরকে সতর্ক হতে হবে বরং আমাদেরকে শরীয়তসম্মত যেগুলি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলির মাধ্যমে আমাদেরকে এ জাদু থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে ইসলামে জাদু থেকে মুক্ত হওয়ার পদ্ধতি দুই ধরনের রয়েছে একটি হলো জাদুগ্রস্ত হওয়ার পর তাকে বিভিন্ন যেগুলি সুরা রয়েছে যেমন সুরা ফালাক এবং সুরা নাস সেগুলি নিয়মিত পাঠ করার মাধ্যমে সে জাদু থেকে মুক্ত হওয়া যায় এবং আরও অনেক দোয়া রয়েছে আবার কতগুলি দোয়াও রয়েছে সেই দোয়াগুলি জাদুগ্রস্ত হওয়ার পূর্বেই যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে সেগুলির মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জাদু থেকে হেফাজত করেন যেমন সহিহাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করে উংফিল আরদে সকালে তিনবার বলবে বিসমিল্লাহিল্লাদি সেই আল্লাহর নাম নিয়ে বলতেছি লাদুরমা ইসমিহি যার নামের সাথে কেউ কোনো ক্ষতি করতে পারে না ফিল আরদে ওয়ালা ফিসামা জমিনেও নয় আকাশেও নয় ওহুয়াসামি উল আলিম তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন এই দোয়াটি যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে পৃথিবীতে তার কোনো রকমের ক্ষতি তাকে আক্রান্ত আক্রমণ করতে পারবে তাহলে এই দোয়াগুলি ইসলাম শিক্ষা দিয়েছে যেন কোনো জাদুকরের জাদু যেন আমাকে আক্রমণ করতে না পারে অগ্রিম শিক্ষা দিয়েছেন আল্লাহ সাল্লাম তাহলে এগুলি অগ্রিম জাদু থেকে বাঁচার জন্য এগুলি কিছু পড়ার বিষয় রয়েছে আরও একটি দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ঘরে যেখানে কোনো এলাকায় যাবে যাওয়ার সময় যদি এই দোয়াটি পাঠ করে ছোট্ট কথা আউজবি কালিমাতিল্লাহ আত্মাম্মাত মিংসারে মা খালাক আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিপূর্ণ বাণী এর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনসারে মা খালাক সৃষ্টির যত অনিষ্ট রয়েছে সব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সেই ঘরে বা সেই বাড়িতে কোনো রকমের জাদুটনা হোক কোনো রকমের বিচ্ছুর আক্রমণ হোক বা চোর ডাকাতের আক্রমণ হোক যত রকমের ক্ষতি সব থেকে আল্লাহ সুবাহ হতে আল্লাহ তাকে হেফাজত করবেন তো প্রিয় বন্ধুরা তাই ইসলামে সেই জাদু থেকে সব কিছু থেকে বাঁচার মতো ব্যবস্থা শরীয়তসম্মত রয়েছে তাই আমরা কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে শরীয়তসম্মত ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সেভাবেই ইমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত যেন থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকের দর্শ আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু Dr. Zakir Naik's Kelantan Tour, hosted by the Chief Minister of Kelantan this August 7th, 8th and 9th, 2019. The tour will be telecast live around the world on Peace TV Network, Facebook and YouTube. Get ready to witness eminent discourses live on the personal invitation of the Chief Minister, State Government of Kelantan, Ustaz Dato Haji Ahmed bin Yaqub. Dr. Zakir Naik will deliver public talks. To enter the fold of Islam. Inshallah on Wednesday, 7th August 2019 at 8.15 pm Malaysian time and 4.15 pm UAE time. Witness Farid Naik's insightful analysis in public on Prophet Muhammad, the liberator of humanity, followed by Dr. Zakir Naik's public talk on Quran, the path to happiness at Kelantan Trade Center, Kota Bharu, Malaysia. Inshallah on Thursday, 8th August 2019 at 9 a.m. Malaysian time and 5 a.m. UAE time. Dr. Zakir Naik will give a special presentation on misconceptions about Islam followed by an open question and answer session at the main banquet hall, Kota Darul Naim complex. Inshallah, Friday, 9th August 2019 at 1:30 p.m. Malaysian time and 9:30 a.m. UAE time. Juma khutbah by Farik Naik at Q Bankarian Mosque, Kelantan. Inshallah, Friday, 9th August at 9.20 pm Malaysian time and 5.20 pm UAE time. Join Farik Naik in his pragmatic evaluation in public on the impact of the glorious Quran on our lives, followed by a public talk by Dr. Zakir Naik on Islamophobia at Sultan Muhammad IV Stadium, Kota Bharu, Kelantan, Malaysia all public talks of Dr. Zakir Naik will be followed by an open question and answer session. Don't miss the opportunity to attend these pioneering and dynamic public talks. Be there on August 7th, 8th and 9th. People from all religions and faiths are welcome. Watch live on Peace TV network, satellite and mobile app, Facebook and YouTube. Download Peace TV Network app now to watch Dr. Zakir Naik's lectures live on your mobiles. Dr. Zakir Naik's Kalantan Tour. দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায়